السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه وما والاه أما بعد প্রিয় দর্শক আপনাদের সকলকে সোনালী শিশু অনুষ্ঠানের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা সোনালী শিশু অনুষ্ঠানে আমরা গত পর্ব থেকে আলোচনা শুরু করেছি শিশুদের সাথে আবেগঘন সম্পর্ক বা মনগত বন্ধন যদি তৈরি করতে হয় তাহলে আমাদের করণীয় কি আমরা এই জন্য কথা বলছি যে তাদের সাথে আমাদেরকে সম্পর্ক তৈরি করতে হবে বন্ধন তৈরি করতে হবে যদি শিশুদের সাথে বন্ধন সম্পর্ক আমরা তৈরি করতে পারি তাহলে তাদেরকে আমাদের সাথে আমরা এঁটে রাখতে পারবো এখান থেকে তারা ছুটে যাবে না আমরা যে কথা অনেকবারই বলেছি যে কারণ আমাদের সম্পর্কে বাইরে তারা যদি নতুন করে অন্য কারোর সাথে সম্পর্ক তৈরি করে তাহলে হতে পারে যে তারা তাদেরকে পথঘামি করবে এটা তো একদিক দ্বিতীয়ত হচ্ছে যে আমাদের যে অঙ্গন আমাদের যে বন্ধন আমাদের যে পরিধি তার বাহিরে কিন্তু তাদেরকে শয়তান বিভিন্ন পথে নিয়ে যাওয়ার জন্য উৎপেতে রয়েছে শয়তানের চেলা চামুন্ডা যারা রয়েছে শয়তানের অনুসারী শয়তানের বন্ধু যারা রয়েছে মনুষ্য বন্ধু অথবা জিন বন্ধু তারা কিন্তু তাদেরকে বিপদগামী করার জন্য বিভিন্নভাবে তারা পরিকল্পনা গ্রহণ করছে তো সেই জন্যে আমাদেরকে তাদের তাদের ব্যাপারে অত্যন্ত সজাগ সজাগ থেকে আমাদের বন্ধনে তাদেরকে আবদ্ধ রাখতে হবে সেই ক্ষেত্রে আমরা হ্যাঁ, কয়েকটি মৌলিক বিষয় আপনাদের সামনে আলোচনা করেছিলাম সেখানে আমরা রাসুল্লাহ সাল আলী হুসাল্লাম কিভাবে শিশুদেরকে ভালোবাসতেন এবং ভালোবেসে তাদের সাথে কিভাবে বন্ধন তিনি তৈরি করেছেন সেই বিষয়টি আমরা এখানে আপনাদের কাছে বিস্তারিত উল্লেখ করেছিলাম আমাদের গত পর্বে আজকেও সেই ধারাবাহিকতা আমরা বলছি যে রাসুল্লাহ সাল আলী হুসাল্লাম শিশুদেরকে ভালোবাসার তো দৃষ্টান্ত তিনি দেখিয়েছেন ইভেন একজন নারীরা তাদের সন্তানদেরকে তো ভালোবাসবেই মায়েরা তাদের সন্তানদেরকে তো আদর করবে স্নেহ করবে ভালোবাসবে মমতা দেখাবে সেটাও তারা করবে কারণ তারা তো মমতাময়ী এই মমতাময়ী মায়েরা যদি তাদের সন্তানদের প্রতি ভালোবাসা দেখায় তারপরেও আল্লাহ সুবহানুমাতারা তাদেরকে তাদেরকে আল্লাহ সুবহানুমাতারা এর কারণে বিশাল অনু বিশাল রহমত বিশাল পুরস্কার আল্লাহ সুবহানুমাতারা প্রদান করেন শুধু কি তাই আমরা দেখি যে এরকম একটি ঘটনা আল্লাহ সফানুয়াতলা কোরআনে উল্লেখ করেছেন যেখানে মায়েরা তাদের সন্তানদেরকে ভালোবাসার ক্ষেত্রে তারা কতটুকু কোরবানি পর্যন্ত করতে পারে তার একটি দৃষ্টান্ত আল্লাহ সফানুয়াতলা এখানে উল্লেখ করেছেন ইমাম বখারি মুসলিম তারা তাদের সহি গ্রন্থে এবং ইমাম আহমেদ রহমাল তার মোসনাদে ইমাম নাসাই তারা তার সুনানে তার প্রত্যেকে হাদিসটি বর্ণনা করেছেন আবহরদি আল্লাহ তালন থেকে তিনি বলছেন যে রাসুসলাম বলেছেন একবার দুজন নারী তাদের দুজনেরই দুজনের দুটো সন্তান ছিল তারা গহীন অঙ্গলে জঙ্গলে তারা ছিল এমনই সময় সেখানে একটি নেকড়ে বাঘ আসে এসে তাদের দুজনের একজন সন্তানকে তারা খেয়ে ফেলে সেই বাঘটি তারপরে তারা সেটি নিয়ে দাউদ আলহি সাল্লাতামের কাছে তারা বিচার নিয়ে আসে এখন দুজন তো তাদের সন্তানদেরকে নিয়েই তারা তারা বাগানে গিয়েছিল বা তারা জঙ্গলে গিয়েছিল সেখানে সন্তানগুলো বাচ্চাগুলো শিশুগুলো খুবই ছোট ছিল যে তারা কথাবার্তা বলতে পারে না হতে পারে তারা দুগ্ধ পান কারি শিশু ছিল তারা বলতে পারেনি যে কে তাদের মা তো একটি শিশুকে এক বাঘ খেয়ে ফেলে আরেকটি শিশু নিয়ে এখন এই দুই মাই ঝগড়া করছে যে এই শিশুর বাবাকে মা এই শিশুর মাকে এখন যিনি ফেক মাদার তিনিও দাবি করছেন যে এটি আমার সন্তান আবার যিনি রিয়েল মাদার তিনিও দাবি করছেন আমার সন্তান এখন এই সন্তান তো বলতে পারছে না যে আসলে কার সন্তান আবার ইন্টারেস্টিংলি হতে পারে দুটো সন্তানের চেহারাও প্রায় একই রকম ছিল অথবা দুই মায়ের কারোর চেহারার সাথে এই সন্তানের চেহারা মিলছে না অথবা বাবার চেহারার সাথে এই সন্তানের মিল আছে ফলে অনেকগুলো জটিলতা এখানে ছিল দাউদ আলাহি সাল্লাতু কাছে যখন আসে দাউদ আলাহি সাল্লাতু আসলাম তখন এই যে দুজন মা দুজন মায়ের তো দুজনেই দাবি করছে দাউদ আলাহ সালাতাম বুঝতে পারলেন না যে আসলে কে মা তখন তিনি বুদ্ধি করে বললেন যে ঠিক আছে বড়জনই সম্ভবত হয়তো বা মা হবে তিনি বড়জনের জন্যই বলে দিলেন যে তুমি হচ্ছ তার মা অতএব তুমি সন্তানকে নিয়ে যাও এই কথা বললে ছোটজন কান্না করে বের হয়ে যাচ্ছেন বড়জন হাসতে হাসতে বের হয়ে যাচ্ছেন তখন তারা যখন বের হয়ে যাচ্ছিলেন সুলাইমান আলি সালাতামের সাথে প্রথমতে তাদের দেখা হয় তখন সুলাইমান আলি সালাতাম বললেন তাদেরকে তুমি কেন কান্না করছো তখন তিনি বললেন যে আসলে আমার সন্তান কিন্তু উনি দাবি করছেন ওনার সন্তান এবং তিনি নিয়ে যাচ্ছেন এরকম ঘটনাটি যখন বর্ণনা করলো তখন সুলাইমান আলাই সালাতাম বলে আচ্ছা ঠিক আছে চলো আবার প্রাসাদে আমরা ফিরে যাই প্রাসাদে ফিরে আসার পর তিনি তার বাবাকে বললেন যে বাবা আপনি এরকম বিচার করেছেন বলো হ্যাঁ এরকম বিচার করেছে আচ্ছা ঠিক আছে আমার তো মনে হয় বিচারটিকে ভিন্নভাবে করা দরকার দুজনেই তো সন্তানকে দাবি করছে তো আমরা দুজনকেই সন্তানটি ভাগ করে দিই এটি বলে তিনি বলেন যে বাবা তাহলে আমি ভিন্নভাবে বিচার করি আমি বিচার করি এরকম যে তিনি বলেন যে এই একজনে একটা তলোয়ার নিয়ে আসবে একটা একটা একটা আপনার যে কেচি বা ছুরি নিয়ে আসো এবং নিয়ে আসা হলো বললো যে একটা চাকু নিয়ে আসা হলো অথবা একটা তলোয়ার নিয়ে আসা হলো এবং তিনি বলেন যে আমি এই শিশুকে দুখণ্ড করছি এবং দুজনকে দুখণ্ড করে দিচ্ছি তখন ছোটজন যিনি ছোট মা তখন যিনি আসলেই যিনি প্রকৃত অর্থে যিনি মা তিনি বলেন ইয়ার হামুকাল্লাহ হে সুলাইমান আল্লাহ আপনাকে অনুগ্রহ করুন আল্লাহ আপনার প্রতি রহম করুন হুয়া ইবনুহা লা তুশাক আচ্ছা, এই এই যে সন্তান এই সন্তানের মা উনি বড়জনই ওনার মা আপনি তারপরে তাকে খণ্ড বিখণ্ড করেন না আপনি তাকে অক্ষত রাখেন তাকে জীবিত রাখেন জীবিত রেখে তাকে আপনি দিয়ে দেন ফাকদা বিহি লিসোরা তখন সুলাইমান আলাই সালাতাম বললেন যে এই সন্তানের প্রকৃত মা হচ্ছে ছোটজন কারণ যখন তিনি বলছিলেন যে একে আমি দুই খণ্ড করে দু মাকে দুটো খণ্ড দিয়ে দেব তখন কিন্তু বড়জন কোনো কথা বলেনি কারণ বড়জন কেন বলেনি কারণ বড়জনের সন্তান কিন্তু এই এই সন্তান নয় বড়জনের সন্তান আগে বাঘে খেয়ে ফেলেছে ফলে তার অনুভূতিটি সেই রকম নেই ছোট জনের ছোট নারীর বা মায়ের প্রকৃত মায়ের যেই অনুভূতি এই এই কথা বলে আল্লাহ সুবহানুয়াত আলা তারপরে কোরআন আয়াতটি নাজিল করলেন ওয়া আতাইনাহু আল হুকমা আল হিকমত ওয়া ফসল আল খিতাব যে আমি সুলাইমানকে হ্যাকমত পাণ্ডিত্য তাকে দান করেছি পণ্ডিত পাণ্ডিত্যের মাধ্যমে সে বুঝতে পারছিল যে আসলে কোনটা সত্য কোনটা সঠিক কোন বিচার ফয়সালা এবং সত্যিকারে মা কে সুলেমান আলী সাল্লাতামের এই পাণ্ডিত্যর কথা আল্লাহ সুবাহানত কোরআনে বলেছেন কিন্তু নেপথ্যে যে ঘটনাটি একজন মা মমতাময়ী মা তিনি কতটুকু ভালোবাসা তার সন্তানের প্রতি তিনি দেখিয়েছেন যে সন্তানের বেঁচে থাকার জন্য তিনি সন্তানের বেঁচে থাকার জন্য তার যে ভালোবাসা তার যে মায়া তার যে মমতা এগুলোকে পর্যন্ত তিনি কোরবানি করে দিচ্ছেন কিন্তু সন্তান বেঁচে থাকুক প্রকৃত অর্থে মমতা সেটি ভালোবাসা সেটি কিন্তু যিনি ফেক মাদার যিনি আসলে অন্যায়ভাবে ভুলভাবে মিথ্যাভাবে দাবি করেছিলেন তিনিও কিন্তু ভালোবাসা দেখাচ্ছিলেন কিন্তু সেই ভালোবাসার মধ্যে প্রকৃত অর্থে ভালোবাসা নেই তো আমরা এই জায়গাগুলো এই কথা বলে এটা বুঝতে চাচ্ছি যে আল্লাহ সব হানুয়াতাল ইভেন মায়ের ভালোবাসা সন্তানের প্রতি এই রকম একটি ঘটনার প্রেক্ষাপটে আল্লাহ সুবাহানুয়াতাল এই আয়াতটি নাজিল করে আমাদেরকে জানিয়ে দিলেন যে মা এর সাথে সন্তানের ইমোশনাল অথবা মনগত সম্পর্ক বন্ধনটি কেমন থাকা দরকার বাবার সাথে কেমন থাকা দরকার সন্তানদের সম্পর্ক অন্যদের সাথে কেমন থাকা দরকার এখানে প্রিয় দর্শক আমরা এই হাদিসের মাধ্যমে এক মায়ের যদিও অন্তরের কাঠিন্যতে দেখছি কিন্তু অন্য মায়ের মমতা ভালোবাসা সেটি কিন্তু আকাশচম্বী সেটি মূলত আমাদের এখানে আলোচনার বিষয় অতএব শিশুদেরকে ভালোবাসা তাদেরকে মমতা করা তাদেরকে দয়া করা তাদেরকে অনুগ্রহ প্রদর্শন করা তাদের সাথে একটা বন্ধন তৈরি করা আপনাকে আপনি মা বা আপনি বাবা হিসেবে তাকে আপনি প্রতি মুহূর্তেই আপনি তাকে ফিল করেন এবং সেও আপনাকে প্রতি মুহূর্তে ফিল করে এমন একটা ফিলিং তৈরি করা এটি কিন্তু আমাদের জন্য খুবই জরুরি এবং আবারও বল বলছি এই ফিলিংটা এই জন্য জরুরি যে আপনার সন্তানকে যদি আপনি রাইট ট্র্যাকে রাখতে চান যদি আপনি তাকে রাখতে চান খুব সেফ এবং যত ধরনের শয়তানি যত কারসাজি আছে শয়তানের যত পরিকল্পনা আছে এগুলো থেকে যদি তাকে মুক্ত রাখতে চান তাহলে এটি আপনাকে করতেই হবে দু নম্বরে আমরা যে বিষয়টি বলতে চাই তা হচ্ছে যে শিশুদের সাথে হাসি ঠাট্টা বা তাদের সাথে আনন্দ করতে হবে তাদের সাথে মজা করতে হবে শিশুদের সাথে মজা মজা করা তাদের সাথে আনন্দ করা তাদের সাথে একটু তাদের সাথে একটু খেলাধুলা করা ইত্যাদি বিষয়গুলো কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ আমরা দেখি রাসুল্লাহ সাল আলী আসসালাম রাসুল তিনি আল্লাহ সুবাহানুয়া তালা সর্বশ্রেষ্ঠ সৃষ্টি সবচেয়ে সম্মানিত সৃষ্টি আল্লাহর কিন্তু তারপরও রাসুল্লাহ সাল্লাহ শিশুদের সাথে যা করতেন আমরা হাদিসে যা পাচ্ছি তাই কমপক্ষে চারটা ভাগে আমরা বিভক্ত করতে পারি একটি হচ্ছে রাসুল্লাহ সাল্লাম শিশুদের সাথে দৌড়ের প্রতিযোগিতা করতেন ঠিক তাদেরকে বলতেন যে দৌড়ে দেখি কে আমার কাছে আসতে পারো তার জন্য এই পুরস্কার রয়েছে রাসুল ইসলাম কখনো কখনো কোনো শিশুকে তিনি তার তার তাদের কাঁধে তিনি বহন করে তাকে নিয়ে যেতেন কখনো কখনো রসুলাম তাকে পাজা কোলা করে নিয়ে যেতেন কখনো কখনো তাকে পিঠে চড়িয়ে রাসুল্লাহ সাল আলী আসাল্লাম ঘোড়ার মতো বা উটের মতো তিনি তার পা এবং হাতগুলোকে উটের পা এবং হাতের মতো করে তিনি সেভাবে জমিনে হাঁটতেন তিনি হামাগুড়ি দিতেন এবং অন্যদিকে তার পিঠে চড়া থাকত শিশুরা এই কাজটি রসুলাম করেছেন তিনি সালাতরত অবস্থায় তার ঘাড়ে তার পিঠে তার তার যে শোল্ডারে সেখানে কিন্তু শিশুরা সেখানে বসে থাকতো অথবা তিনি তাকে দাঁড় করিয়ে বসিয়ে রাখতেন এবং তিনি সালাত আদায় করতেন এইভাবে রাসুল আসলাম দ্বিতীয় কাজটি করতেন তৃতীয়ত হচ্ছে শিশুদেরকে অতি আদর করে অতি ভালোবেসে কখনো কখনো তিনি তাদেরকে অত্যন্ত সুন্দর নামে উপনামে তিনি তাদেরকে ডাকতেন কখনো কখনো তার নামটাকে তিনি একটু একটু একটু নামটাকে আরেকটু ছোট করে যেটাকে আমরা একজনের নাম যেমন অমারকে বলতেন অমায়ের আ এশাকে বলতেন আ এস এভাবে ভালোবেসে তিনি আরও ভালোবাসা দেখিয়ে তিনি শিশুর নামটি আরও ছোট্ট করে আরও চমৎকার করে উচ্চারণ করে তাকে তিনি আনন্দ দেওয়ার চেষ্টা করতেন রাসুল্লাহ আসলাম চতুর্থ যেটি করতেন তা হচ্ছে শিশুদের সাথে তিনি মেজাহ তিনি করতেন মেজামানি তিনি উপহাস করতেন তিনি হাসি তামাশা করতেন তিনি ঠাট্টা করতেন শিশুদের সাথে তিনি হাসতেন আমরা শুধুমাত্র গুরু গম্ভীর থাকাকে মনে করি যে পার্সোনালিটি ব্যক্তিত্ব তা নয় শিশুদের সাথে হাসা মন খুলে তাদের সাথে হাসা তাদের সাথে এই আমোদ প্রমোদ করা এটি আল্লাহ রাসুল সাল্লাম করতেন এরকম আরও অনেকগুলো কাজ করতেন যেগুলোকে আমরা চারটি ক্যাটাগরির মধ্যে ফেলতে পারি সব কিছুর মূল বক্তব্য হচ্ছে যে শিশুদের সাথে আনন্দ মজা করা তাদের সাথে উৎসব করা তাদের সাথে তাদের সাথে হাসি ঠাট্টা করা এটা তাদের শিশুদের যদি মনস্তাত্ত্বিক বিকাশ এই জায়গায় আমরা এই আলোচনা করে এসেছিলাম যদি আপনি সেটি চান তাহলে এই কাজটি আপনাকে করতে হবে আমরা এখানে কয়েকটি উদাহরণ আপনাদের সামনে এবার তুলে ধরবো ইমাম তবরানি রহমুল্লাহ জাবের রদি আল্লাহ তানহ থেকে বর্ণনা করছেন যে কুন্না মান নবী সাল আলী ওসালাম ফদ ইলা তো আমিন একবার আমরা রাসুলামের সাথে ছিলাম এতক্ষণ আমাদেরকে এক বাসায় দাওয়াত দেওয়া হলো সেখানে রাতে সেখানে খাবারের জন্য আমাদেরকে দাওয়াত দেওয়া হলো ফাইদান আল হাসাইনু ইয়াল আবুফিত তরিক মাসুবিয়ান রাসুল্লাহ সাল্লাম সেদিকে যাচ্ছিলেন দেখা গেল যে রাস্তায় হুসাইনকে দেখা যাচ্ছে রাজি আল্লাহ তালানহু তিনি অন্য বালকদের সাথে তিনি খেলছেন ফাসরা আন্নাবি আমাম আল কৌমে তখন রসুল্লাহ সাল আলী আসলাম তার সাথে যে লোকেরা ছিল তাদের সামনে তিনি দ্রুত হেঁটে চলে গেলেন সুম্মা বাসাতা ইয়াদাহু তারপরে তিনি তার দুহাতকে এভাবে প্রসারিত করে দিলেন প্রশস্ত করে দিলেন হাতগুলোকে বিছিয়ে দিলেন সামনের দিকে তিনি হাতগুলো এগিয়ে দিলেন যাতে এই জন্য যাতে হোসাইন এসে তার তার বুকে যাতে জড়িয়ে পড়ে হোসেন যাতে তার কাছে তার হাতে এসে পড়ে এবং তিনি যাতে হুসাইনকে জড়িয়ে ধরতে পারেন ফাজা আলা ইয়াফিরু হা হুনা ওয়া হুনা তখন হুসাইন রদি আল্লাহ ছোটরা ছোটরাজা করে এই দিকে দৌড় দিচ্ছেন ওই দিকে দৌড় দিচ্ছেন বিভিন্ন দিকে দৌড়ে পালাচ্ছেন হুসাইন রাদি আল্লাহ তালাহু রাসুল সাল্লামের সাথে তিনিও খেলা করছেন মজা করছেন রাসুল্লাহ সাল্লাম তার সাথে মজা করছেন ফাইউদা হেকুহু রাসুল্লাহ সাল্লাম তখন রাসুল্লাহ সাল্লাম তাকে দেখে হাসছেন রাসুল সাল্লাম খিলখিল করে হাসছেন হুসাইন এইদিকে দৌড়ছি তিনি তাকে দৌড়াচ্ছেন তাকে ধরার জন্য রাসুল্লাহ সাল্লাম ওইদিকে দৌড়াচ্ছেন এইভাবে তার সাথে সাল্লাম অনেকক্ষণ হাসাহাসি করলেন এবং এরপর আমরা যেটি দেখি হাত্তা আখাদাহু এরপর দৌড়ে রসুলাম হুসাইনকে ধরলেন ফাজা আলা হিফি জাকনিহি রসুলাম তখন তার এক হাত হজরত হোসাইনের ঘাড়ের নিচে রাখলেন অন্য হাত রাখলেন তার হাত অন্য হাত রাখলেন তার তার যে দুপা এই দুপায়ের নিচে এইভাবে ধরে রাসুলসাম তারপরে তাকে পাজা কোলা করে তাকে নিয়ে গেলেন এবং তাকে চুম্বন করতে করতে করতে করতে তাকে নিয়ে গেলেন আমরা যা করি শিশুদেরকে এভাবে কোলে নিয়ে তারপরে বুকের সাথে মিশিয়ে তাকে আমরা চুম্বন করতে করতে নিয়ে যাই রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম সেভাবে তাকে নিয়ে এবার সামনে যেখানে তিনি বেড়াতে যাচ্ছেন সেখানে তিনি এগিয়ে যাচ্ছেন এর মধ্যে তিনি বলতে থাকলেন হোসাইন মিনি ও আনা মিনহু আহিব্বাল্লাহ আহাব্বাল্লাহ মান আহাব্বা হোসেন আমার অংশ আমি হোসাইনের অংশ আল্লাহ তাকে ভালোবাসেন যে হোসাইনকে ভালোবাসে আল হাসান ওয়াল হোসাইন সিপ্তান মিনাল আসবাব আসবাত হাসান এবং হোসাইন তারাই দুটো সম্প্রদায় হাসান এবং হুসাইন তারা দুটো সম্প্রদায় তারাই দুটো দল তারাই দুজন ব্যক্তিত্ব তারাই দুটো তারা দুজন লিডার তারাই দুটো কমিউনিটির তারা হর্তাকর্তা এভাবে রাসুল্লাহ সাল আলী হাসান এবং হোসেন রদি আল্লাহ তালানহুকে রাসুল্লাহ সাল আলিয়াল্লাম হাসান এবং হোসেন রাজি আল্লাহ তালা আনহুকে এভাবে তিনি আদর করতেন হাসান এবং হোসেনকে তিনি বলতেন যে তারা আমার নাতি তারা আমার কলিজার টুকরা তারা আমার অংশ আমার শরীরের অংশ এইভাবে রসুল্লাহাম শিশুদের সাথে আমরা শুধু হাসান হোসেনের কথাই বলছি এমনিভাবে রসুলাম শিশুদের সাথে তিনি এমন আচরণ করতেন ইমাম বখারি রহমুল্লাহ তার আদাব আল মুফরাত ইমাম তাবরানি রহমুল্লাহ আবু হরাদি আল্লাহ তার থেকে একটি হাদিস বর্ণনা করছেন খুবই আবেগ ঘন একটি হাদিস এবং আমরা তো আবেগের কথাই বলছি আমরা তো ভালোবাসার কথাই বলছি রসুল্লাহ সাল আলী আসাল্লাম তিনি আবু হরাদি আল্লাহ তিনি বলছেন যে সামিয়ত উজুনাই হাতানে আমার এই দুই কান শুনেছে ওয়া বাসুরাত আইনাই হাতানে আমার এই দুই চোখ দেখেছে এমন একটি ঘটনা সেই ঘটনাটি যখনই আমি বর্ণনা করতে চাই যখন আমি বর্ণনা করতে যাই তখন আমি খুব আবেগ ঘন হয়ে যাই তখন আমি খুব আবেগপূর্ণ হয়ে যাই আমি আবেগ আপ্লুত হয়ে যাই ঘটনাটি হলো এরকম যে রাসুল্লাহ সাল আলী আসসালাম একবার তিনি আখাদা বিয়াদাইহি জামিয়ান তিনি তার দুই হাত ধরে তিনি বিকাফাই আল হাসান আবুল হোসাইন হাসান এবং হোসাইন দুজনের দুজনের যে কোনো একজনের হাত ধরে রাসুল্লাহ সাল আলী আসলাম তার দুজনের যে কোনো এই যে দুহাত এই দুহাতের কবজি ধরে রাসুল্লাহ সাল আলী আসাল্লাম তারপরে ওয়াকাদামাইহি আল আকাদামাই রাসুল্লাহ সাল আলী আসলাম এবং তাদের তার দুই পা রাসুল ইসলামের পায়ের উপর এভাবে রেখে যেমন ধরুন আপনার সামনে আপনার শিশু দাঁড়িয়ে আছে এবং আপনি শিশুর দু এই দু হাতের যে কবজি এই দু হাতের কবজি এভাবে আপনি ধরলেন ধরে তার পা আপনার পায়ের উপর রাখলেন এবার আপনি সামনের দিকে তাকে নিয়ে হেঁটে যাচ্ছেন এই যে আনন্দ করে আমরা আমাদের সন্তানদের সাথে এই কাজটি করে থাকি রাসুল্লাহ আসলামকে আমরা এই কাজ করতে দেখেছি আমরা সেখান থেকে শিখেছি রাসুল্লাহ সাল্লাম তার এভাবে এই এই পাগুলোর উপর পা রেখে তারপরে বলতেন এ রাক্কাহ এবার তুমি উঠো এবার তুমি উঠো তারপরে তারপরে এই এই যে শিশু এই শিশু হাসান অথবা হোসেন রদি আল্লাহ তালানহ তারপরে রাসুল্লাহ সাল আলী আসলামের গা বে বে বে বে ইভেন তার এই যে এই যে তার বুক তার এই যে বুক মোবারক তার সদর মোবারক এইটি বে বে তারপরে তিনি উঠতেন উঠে রাসুল্লাহ সাল্লাহ আলাইস্লামের মুখোমুখি এসে সে তিনি দাঁড়াতেন এবং রাসুল্লাম এবার বলতেন যে তোমার মুখটি তুমি খোলো তিনি তার মুখটি খুলতেন এবং রাসুলাম তার মুখের ভিতরে চুম্ব চুমন করতেন রাসুল্লাহাম তার মুখের ভিতরে হয়তো তার জিব্বায় অথবা তার ঠোঁটে মুখের ভিতরে খালি জায়গায় রাসুল্লাহ সাল্লাম চুম্ব চুম্বন দিতেন এবং চুম্বন দিয়ে তিনি বলতেন আল্লাহ ওহিব্বু হে আল্লাহ আমি তাকে ভালোবাসি ফা ইন্নি ওহিব্বু হে আল্লাহ আমি তাকে ভালোবাসি অতএব তুমি তাকে ভালোবাসো আল্লাহ আহিব্বা হে আল্লাহ তুমি তাকে ভালোবাসো কারণ আমি তাকে ভালোবাসি প্রিয় দর্শক এখানে আমরা যে বিষয়টি বলতে চাই আল্লাহ রসুল সাল্লামের পায়ে পা রেখে তার তার যে পা এবং তার পাঁজর এগুলো বেয়ে বেয়ে বেয়ে বেয়ে উঠে তার বুকে পা রেখে এবার এই শিশু দাঁড়িয়ে যেত এবং রাসুল্লাহ সাল্লামের তার দুহাত কিন্তু এভাবে ধরে রেখেছেন রাসুলাম এবার বলতেন তুমি তোমার মুখ হলো তার মুখে রাসুল্লাহ সাল্লাম চুম্বন দিতেন এইভাবে রাসুল্লাহ সাল্লাম শিশুদেরকে ভালোবাসা তাদের সাথে আনন্দ করা আমোদ করা মজা করা ফুর্তি করা এই কাজটি তিনি করতেন তিনি তার ভালোবাসা প্রদর্শন কিভাবে করেছেন আমরা শুধুমাত্র রসুলের নাতিদের কথা বলছি কিন্তু তার বাহিরেও কিন্তু এমন অনেকে রয়েছে যাদের সাথে একই কাজ রাসুল্লাহ সাল্লাহ আলহিসাল্লাম করতেন ইমাম বখারি রহমুল্লাহ ইমাম মুসলিম ইমাম তিরমিজি আবু দাউদ প্রত্যেকেই আনাস আল্লাহ তালন থেকে একটি হাদিস বর্ণনা করেছেন আনাসরদি আল্লাহ তালহর ছোট ভাই তার নাম ছিল ওমায়ের আবু ওমায়ের রাসুল্লাহ সাল্লাহ আলহিসাম তিনি বলছেন কেন রাসুল্লাহাম আহসানুন্নাসি কুলকান রাসুল্লাহ সাল্লাম ছিলেন চরিত্রগত দিক থেকে সর্বোত্তম মানুষ সবচেয়ে সুন্দর তার চেয়ে সুন্দর চরিত্র কারোর ছিল না ওয়াকান আলী আখি আমার এক ভাই ছিল ইউকরুল্লাহ আবু আমায়ের তার নাম ছিল আবু আমায়ের ওহুয়া ফতুইমুন সে দুধ বন্ধ করে দিয়েছিল দুধ খাওয়া বন্ধ করেছে এমন কেনা ইদা জায়না যখনই রসুলাম তার কাছে আসতেন কওয়ালা তিনি বলতেন ইয়া আবা আমায়ের মা ফা আলা নোগায়ের হে আবু আমায়ের তোমার ছোট পাখির কি হলো এই ছোট পাখি এই ছোট পাখি নগর নগর একটি ছোট পাখি যেটা চড়ুই পাখির চেয়েও ছোট এরকম একটি ছোট পাখি দিয়ে খেলতেন সবসময় আবু আমায়ের এর বিস্তারিত এই ঘটনাটি বিস্তারিত বর্ণনা করেছেন ইমাম আহমেদ হাম্বল তার মোসনাদে সেই ঘটনাটি তিনি বলেছেন যে আনাস আল্লাহ তিনি বলছেন যে রাসুল্লাহাম কখনো কখনো উম্মে সুলাইম অর্থাৎ আনাস রদি আল্লাহ তাল আনহুর মা উম্মে সুলাইম রদি আল্লাহ তাল আনহা যিনি রাসুল ইসলামের দুধ খালা ছিলেন তার ঘরে কখনো কখনো তিনি আসতেন এবং তখন এই এই যে উম্মে সুলাইম রদি আল্লাহ তালানহা তার স্বামী আবু তলহা রদি আল্লাহ তালানহুর পক্ষ থেকে তার একটি সন্তান জন্মগ্রহণ করেছিল আনাস রদি আল্লাহ আনহুর বাবা নন আবু উম্মে সুলাইম রদি আল্লাহ তালাহ তার আগের স্বামী এর সন্তান আনাস রদি আল্লাহ তালাহ যাই হোক তার এই সন্তানের নাম ছিল আবু অমায়ের ওয়াখান ইউ ইউমাজিহু রসুলাম যখনই উম সোলাইমের বাসায় আসতেন তখনই তিনি তার সাথে এই আবু অমায়ের সাথে তিনি একটু হাসি তামাশা করতেন তিনি তার সাথে একটু ঠাট্টা খেলাধুলা তিনি করতেন খেল তামাশা করতেন ফাদাখাল আলী একবার তিনি তার কাছে আসলেন এসে দেখলেন যে আবু অমায়ের খুব মন খারাপ করে বসে আছে তখন তিনি তাকে বলেন মা আলী আরা আবা অমায়ের হাজি হাজিনা কি ওর আবু অমায়ের আমি তোমাকে খুব মন খারাপ অবস্থা দেখছি কি হলো তোমার ফাঁকালু তখন তারা বলল মাতা নাগারুহু যে আবু মায়ের যে ছোট্ট পাখিটি পাখিটি মারা গিয়েছে আল্লা দিকানাইয়াল আবু ভি যে পাখিটি নিয়ে তিনি খেলতেন তখন ফাঁকলা কলা রাসুল ফাজা আলা ইয়াকুর তখন রাসুলসলাম বলা শুরু করলেন আবা ওমায়ের মা ফায়ালান নোগায়ের তখন তিনি ওই যে নোগায়ের নিয়ে আবু ওমায়ের এসে তিনি গল্প জুড়ে দিলেন আবু ওমায়ের ছোট বাচ্চা দুই তিন চার বছরের বাচ্চা তার সাথে কিন্তু ওই নোগায়ের তার ছোট্ট পাখি নিয়ে তিনি গল্প করা শুরু করে দিলেন এমনি হাজার রহমুল্লাহ এই হাদিসের ব্যাখ্যায় তিনি বলেছেন যে রাসুল্লাহ সাল্লামের এই হাদিস থেকে আমরা যেটি বুঝতে পারি তা হচ্ছে যে শিশুদের সাথে খেলা করা মজা করা আনন্দ করা এটা খুবই জরুরি এবং এই মজা বারবার করা যায় একই ধরনের মজা এবং এটি সন্না এটিকে ত্যাগ করার কোনো উপায় নেই তিনি বলেছেন রাসুল্লাহ সাল আলী আসালাম শিশুদের সাথে এই আনন্দ মজা করতে গিয়ে কখনো কখনো তিনি তাদেরকে পুরস্কার প্রদান করেছেন রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম তিনি যে রাসুল এই মহত্ব এই এটিকে তিনি ত্যাগ করে শিশুর পর্যায়ে তিনি নেমে এসে শিশুকে তিনি এভাবে ভালোবেসেছেন এভাবে তিনি ভালোবাসা প্রদর্শন করেছেন প্রিয় দর্শক এই জায়গাটিতে আমাদের বোঝার দিক রয়েছে রসুলাম কতটা সাইকোলজি স্টাডি করেছেন এই শিশুর মনটাকে তিনি স্টাডি করে তিনি তার মন খারাপ কিন্তু তার মন ভালো করার জন্য তিনি তার প্রাণপ্রাণ প্রচেষ্টা চালাচ্ছেন এই হচ্ছে প্রিয় দর্শক আমাদের শেখার আমাদের দেখার আমাদের চিন্তা করার বিষয় আমরা এই বিষয়ে আরও কিছু কথা বলবো যেখানে শিশুদের সাথে রসুলাম কীভাবে মজা করতেন আনন্দ করতেন করেছেন আমরা যাতে সেখান থেকে আমাদের কিছু চিন্তার খোরাক আমাদের আচরণের কিছু খোরাক পাই ইনশাল্লাহ সেই আলোচনা আমরা আগামী পর্ব অব্যাহত রাখবো তখন আপনারা আমাদের সাথে জয়েন করবেন সেই প্রত্যাশায় ওয়াহাদা মাহিন্দি ওয়াল আইল ওয়া আখির উদাওয়ান আলহামদুলিল্লাহ রবিল আলমিন ওয়াসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাতুহ